আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার নবী সাল্লাহ সাল্লাম সাজদাহ করলেন তার আশেপাশে কয়েকজন কুরাইশ লোক বসেছিল এমন সময় উকবা ইবনু আবু মুয়াইত উটের নাড়িভুড়ি নিয়ে উপস্থিত হলো এবং নবী সাল্লাহ সাল্লামের পিঠের উপর চাপিয়ে দিল ফলে তিনি মাথা উঠাতে পারলেন না ফাতেমা রদিল্লাহ তাল্লাহা এসে তার পিঠের উপর হতে তা হটিয়ে দিলেন এবং যে এ কাজটি করেছে তার জন্য বদ্ধ করলেন এরপর নবী সাল্লাহ সাল্লাম বললেন হে আল্লাহ পাকড়াও করো কুরাইশ নেতৃবৃন্দকে Abu Jahl ibn Hisham Utbah ibn Rabiah Shaybah ibn Rabiah উমাইয়া ইবনু খালফ অথবা উবাই ইবনু খালফ উমাইয়া ইবনু খালফ না উবাই ইবনু খালফ এ বিষয়ে সুবা রাবি সন্দেহ করেন ইবনু মাসুদ রদিল্লাহ তালাহু বলেন আমি এদের সবাইকে বদর যুদ্ধে নিহত অবস্থায় দেখেছি উমাইয়া অথবা উবাই ছাড়া তাদের সকলকে সেদিন একটি কূপে ফেলা হয়েছিল তার জোরগুলি এমনভাবে ছিন্নবিচ্ছিন্ন হয়েছিল যে তাকে কূপে ফেলা যায়নি